السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد দিনী বন্ধুগণ আজকে একটি আধুনিক বিষয় যার সম্পর্ক মেডিকেলের সাথে আছে এবং আমাদের শরিয়া তথা ইসলামের সাথে আছে এরকম একটি বিষয়ের সম্পর্কে অল্পক্ষণ কিছু বলার নিয়োগ করেছি বিষয়টি হল যে সকল রোজাদার ভাইয়ের শ্বাসকষ্ট রোগ আছে এজমা বলা হয় এই শ্বাসকষ্ট রোগের কারণে আজকালে একটি স্প্রে পাওয়া যায় যেই স্প্রেটা মুখে ব্যবহার করলে সেই লোকের শ্বাস প্রশ্বাস নিতে সুবিধা হয় এবং সে ভালোভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারে এই স্প্রে শ্বাসকষ্টের কারণে স্প্রে ব্যবহার করা বা করলে রোজা ভেঙে যাবে না যাবে না রোজা নষ্ট হবে কি হবে না এই বিষয়ে আমি কিছুক্ষণ আপনাদের সামনে আলোচনা করতে চাই বন্ধুগণ যেমন বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে একটি এমন বিষয় যেটা হয়তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যুগে এরকম স্প্রে ছিল না অসুখটা হয়তো ছিল কিন্তু স্প্রে সেই যুগে আবিষ্কার হয়নি যখন স্প্রে সেই যুগে আবিষ্কার হয়নি তখন এই স্প্রের মাধ্যমে রোজা নষ্ট হবে কি হবে না এ বিষয়ে অবশ্যই ওলামা একরামদের মধ্যে মতভেদ পাওয়া যেতে পারে বা বিষয়টি দলিল স্পষ্ট দলিল প্রমাণ দ্বারা সাব্যস্ত নয় সে কারণে ওলামা একরাম এ বিষয়ে গবেষণা করেছেন এবং এটা একটি ইজতেহাদি মাসালা হিসাবে বিবেচিত হয়েছে এই ইজতেহাদি মাসালা বা ওলামাদের গবেষণার আধারে দেওয়া ফতুয়া কি এ সম্পর্কে আমরা জানতে চাই শ্বাসকষ্টের রোগী যদি সে রোজা রাখে এবং স্প্রে ব্যবহার করে তাহলে তার রোজা নষ্ট হবে কি হবে না এ বিষয়ে দুটি মত পাওয়া যায় প্রথম মতটি যারা ব্যক্ত করেছেন তারা বলেন যে স্প্রে করলে রোজা নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে কারণ কি তারা কারণ হিসাবে বলেন যে এটি একটি দ্রব্য একটি এমন জিনিস যেটা মানুষের পেটের ভিতর প্রবেশ করে আর যা পেটের ভিতর প্রবেশ করে মুখ দ্বারা এরকম কিছু প্রবেশ করলে এরকম দ্রব্য এরকম কিছু পানীয় দ্রব্য যদি প্রবেশ করে যায় পেটের মধ্যে তাহলে তার দ্বারা রোজা নষ্ট হয়ে যায় এটা হচ্ছে প্রথম মত এটাই আমরা সাধারণ প্রথম দৃষ্টিতে মনে করি বা ভাবি আমরা যারা কাউকে জিজ্ঞাসা করব যদি যে এটা কি ভাঙবে কি ভাঙবে না স্প্রের মাধ্যমে রোজা তাহলে প্রথম দৃষ্টিতে মানুষ এটাই বলবে যে যেহেতু একটা বাইরে থেকে একটা ঔষধ একটা পানীয় দ্রব্যের মতো জিনিস পেটের ভিতরে ঢুকানো হচ্ছে তাহলে এর দ্বারা তো রোজা নষ্ট হতেই পারে যেটা প্রথম মত কিন্তু দ্বিতীয় মত হচ্ছে স্প্রে ব্যবহারে রোজা নষ্ট হয় না স্প্রে ব্যবহারে রোজা নষ্ট হয় না কেন তারা কয়েকটি এখানে প্রমাণ বা দলিল বা যুক্তি পেশ করেছেন তার মধ্যে প্রথম যুক্তিটি হল যে স্প্রে ব্যবহার করলে স্প্রের পরিমাণটা এত অল্প যে যার মাধ্যমে রোজা নষ্ট হবে না বলছেন এটা সেরকম যেরকম কোন মানুষ রোজা অবস্থায় কুলি করলে কুলি ফেলে দিলে অবশ্যই পানির অল্প পরিমাণ সামান্য যার মাধ্যমে তার মুখটা ভিজেছে এরকম কিছু পরিমাণ পানি অবশ্যই তার মুখে গালে এবং মুখের ভিতরে লেগে থাকে অথচ এতটুকু লেগে থাকার কারণে তার রোজা নষ্ট হয় না ঠিক তেমনি স্প্রে একটা এত সামান্য জিনিস তার ভিতরে ঢুকে যে সেই সামান্য জিনিসটা কুলি করার সময় যে বাকি পানির অংশ মুখের ভিতরে থেকে যায় তার মতো অর্থাৎ এই স্প্রেটাকে কুলির উপর ক্যাশ করা হয়েছে বা অনুমান করা হয়েছে করার পর এই কুলি করার মাধ্যমে যেমন কুল্লি করলে যেমন যেতটুকু পানি মুখের ভিতরে থাকে এবং এর ফলে রোজা নষ্ট হয় না ঠিক তেমন এই স্প্রে করলে রোজা নষ্ট হয় না এর একটু ব্যাখ্যা প্রয়োজন আছে আসলে কি একবার স্প্রে করলে খুব সামান্য জিনিস ঢুকে না অনেকখানি অনেকখানি ওষুধ ভিতরে ঢুকে যেই স্প্রে শিশিটা পাওয়া যায় আজকালকার যুগে সেই স্প্রে শিশিটাতে দশ মিলিলিটার লিকুইড পদার্থ থাকে এই দশ মিলিলিটারটা কি জিনিস আমরা অনেকেই জানি আর অনেকে হয়তো জানি না দশ মিলিলিটার হচ্ছে সাধারণত একজন প্রাপ্তবয়স্ক অসুখ রোগীকে ডাক্তার যেই এক ছিপি ওষুধ দেন সেটা হলো দশ মিলিলিটার মানে এক ছিপি বরাবর বা ড্রপ চোখের কানে ড্রপ পাওয়া যায় দশ মিলিলিটার এতটুকু এখন এই দশ মিলিলিটারের স্প্রে সেই স্প্রে শিশুতে লেখা থাকে যে এই দশ মিলিলিটার মাধ্যমে দুইশো বার আপনি স্প্রে করতে পারেন কম করে হলে তাহলে দশ মিলিলিটারে যদি দুইশো বার স্প্রে করা হয় তাহলে একবার স্প্রে করলে কতটুকু আসবে দেখা যাচ্ছে যে এক মিলিলিটারকে যদি আপনি একশো ভাগে বিভক্ত করেন ওই একশো এক মিলিলিটার কে যদি আপনি একশো ভাগে বিভক্ত করেন সেই একশো ভাগে ভাগ করার পর বিশ বিশমাংশ একশো ভাগের বিশ ভাগের এক ভাগ এই একবার স্প্রে করলে ভিতরে ঢুকে তাহলে দশ মিলিলিটার শিশিটি হয় সেখান থেকে দুইশো স্প্রে করা যায় দুইশো স্প্রের মধ্যে এক এক স্প্রেতে এক মিলিলিটারের একশো ভাগের বিশ ভাগ মানুষের মুখের ভিতরে যায় যেটা সামান্য এক ফোঁটা সাধারণ এক ফোঁটার চাইতেও কম জিনিস তার ভিতরে ঢুকে তাই তারা বলছেন যে এতটুকু সামান্য জিনিস ভিতরে ঢোকার ফলে রোজা নষ্ট হবে না যেমন কুলি করার পর একটু সামান্য জিনিস মানুষের মুখে থেকে যায় তারা আরো বলেন এই যে সামান্য স্প্রের এতটুকু অংশ মানে এক কাতরা বা এক ফোটারও অল্প জিনিস যখন ভিতরে ঢুকে তখন পুরোটাই পেটে আবার ঢুকে না অনেকের মতো এটা পেটে যায় না কেন কারণ এটা একটা এমন পদার্থ যেটা বাষ্পীয় পদার্থ যখনই মুখের ভিতরে ছাড়া হয় তখনই কিছুটা কিছু অংশ সেই ঔষধের সেই সেই সামান্য এক ফোটার কিছুটা অংশ বাষ্প হয়ে যায় বাষ্প হওয়ার ফলে সেই সামান্য অংশটু মানুষের শ্বাস নালিতে যায় মুখের ভিতরে শ্বাস নালিতে আটকে যায় শ্বাস নালি দ্বারা কিছুটা অংশ ফুসফুস পর্যন্ত যায় আর এই কারণে এটা তৈরি করা হয়েছে কারণ এটা ফুসফুস মানুষ যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে সেই নিঃশ্বাসটা যেন সাধারণ ভাবে স্বাভাবিক ভাবে নিতে পারে সেই কারণে শ্বাস ও ফুসফুসের সাথে সম্পর্ক তাই শ্বাসনালী থেকে ফুসফুস পর্যন্ত যেতে যেতে যতগুলো ওই সামান্য এক ফোটার মধ্যে যতগুলো জিনিস আশেপাশে এটকে যায় এবং খুব সামান্যই পেটে যাওয়ার সম্ভাবনা আছে নচেত নেই এই কারণে তারা বলছেন যে এক মিলিলিটারকে যদি একশো ভাগে ভাগ করার পর তার মাত্র বিশ ভাগ গলার ভিতরে প্রবেশ করা হয় তবুও প্রবেশ করার সময় এটা নিশ্চিত নয় যে পুরোটাই পেটে ঢুকছে বরং খানিকটা তার মুখে থেকে যাচ্ছে খানিকটা তার গলার শ্বাসনালীতে থেকে যাচ্ছে আর খানিকটা হয়তো ভিতরে ঢুকছে তাই এই পরিমাণটা এত সামান্য যে এর মাধ্যমে রোজা নষ্ট হওয়ার সম্ভাবনা নেই তাদের এটা প্রথম যুক্তি তাদের দ্বিতীয় যুক্তি বা দ্বিতীয় কেয়াস হচ্ছে রোজাদার ব্যক্তি দাঁতন করতে পারে সেটা তরতাজা যে কোনো গাছের ডাল যে কোনো জিনিস দ্বারা সে দাঁতন করতে পারে তারা বলছেন যদি একটি দাঁতন তাজা দাঁতন মুখে চিবানো হয় আর তার মাধ্যমে যেসব রস মুখে আসে আর যতক্ষণ পর্যন্ত সেটা দাঁতন করা হয় অবশ্যই এর মধ্যে এই সময়ের মধ্যে মেডিকেল দ্বারা প্রমাণিত কিছু না কিছু অংশ তার শিরা উপসার মুখের শিরা উপসারে এবং লালার মধ্য দিয়ে কিছুটা অংশ ভিতরে যায় তো এরকম সামান্য কিছু ভিতরে গেলে যেমন রোজা নষ্ট হয় না তেমন এই স্প্রের মাধ্যমে রোজা নষ্ট হয় না তাদের তৃতীয় যুক্তি হল স্প্রেটা কোনো খাদ্য দ্রব্য না বা পানীয় দ্রব্য পানি পান করা দ্রব্য না পানাহারের দ্রব্য না তাদের আরো একটি যুক্তি হলো যে এই স্প্রে যে পেটের ভিতরে ঢুকে এটা নিশ্চিত না কারণ এটি হচ্ছে একটি বাষ্পীয় জিনিস সেটা পেটের ভিতর যায় না বরং শ্বাসনালীতে কণ্ঠনালীতেই সেটা এটকে থাকে সেটা ভিতরে যাওয়ার সম্ভাবনা খুবই কম এই সকল কারণে ওলামা একরামদের দ্বিতীয় দল তারা এক্সপ্রে ব্যবহার করা এই এজমা তথা শ্বাসকষ্টের কারণে যে সকল স্প্রে বর্তমান যুগে পাওয়া যায় সেটা যদি রোজা অবস্থায় কেউ ব্যবহার করে তাহলে তার রোজা নষ্ট হয় না এ সকল যুক্তি প্রমাণের কারণে তারা বলেছেন এই মতটাকে সৌদি আরবের grand mufti Sheikh Ibn Baz রেহমাহুল্লাহ এবং ইবনে উসাইমিন রেহমাহুল্লাহ এমনকি সৌদি আরবের ফতোয়াল লাজনা দায়েমা বা স্থায়ী উচ্চ পরিষদ ওলামা কমিটি যেটি আছে তারাও এই কথাই ব্যক্ত করেছেন যে এর মাধ্যমে রোজা নষ্ট হয় না আধুনিক মাসলা মাসাইল ফেকি মাসলা মাসাইলকে কেন্দ্র করে এ সকল কিছু রিসার্চের একটা সেন্টার জাদ্দায় আছে সৌদি আরবে জেদ্দায় যার নাম হল মোজাম্মাউল শেখ আল ইসলামী তারা আধুনিক মাসলা মাসাইলের বিষয়ে সমাধান দেন এবং এই সমাধান এপ্রিল বিষয়ে সমাধানের তাদের দশম বৈঠক আঠাশ জুন উনিশশো সাতানব্বই সালে এটা অনুষ্ঠিত হয় এবং সেই মোজাম্মাউল শেখ আল ইসলামীতে তারাও এই মতটি গ্রহণ করেছেন যে স্প্রে মাধ্যমে রোজা নষ্ট হয় না আমিও এই মতটিকেই ভালোবাসি যেহেতু বিষয়টি গবেষণার এবং ইতিহাদি তাই উভয় পক্ষের দলিল প্রমাণ জানার পর দেখার পর যেটা একজন ভাইকে একজন মুসলিম ভাইকে সুন্দর লাগে দলিল প্রমাণের নিকটে লাগে কাছাকাছি লাগে তাকে সেটা গ্রহণ করা প্রয়োজন এবং সে সেটা গ্রহণ করতে স্বাধীন অর্থাৎ এক্সপ্রের মাধ্যমে রোজা নষ্ট হয় না যেগুলো কারণ একটু আগে উল্লেখ হলো সেই কারণগুলিকে সামনে রেখে আমিও এই মতটিকেই মানি এবং ভালো মনে করি যে রোজা অবস্থায় শ্বাসকষ্টের রোগীরা স্প্রে ব্যবহার করলে তার রোজা নষ্ট হয় না আশা করি বিষয়টির সমাধান আপনারা শুনলেন আল্লাহ যেন আমাদের সকল ভাইকে সুস্থ রাখেন এবং যারা এ সকল কিছু ব্যবহার করেন তারা বিনা সংকোচে রোজা রাখতে পারেন আল্লাহ তুমি আমাদের সম ও কম ক্যামকে কবুল করো আমিন ওমা আলাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত